হাদিস নম্বর আঠারো عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا علي فان صلاتكم تبلغني حيث كنتم আল্লাহর রসুলের অতিশয় সম্মান প্রদর্শনে সীমা অতিক্রম করা হতে সতর্কীকরণ আবু হরে হরেরহরদাল্লাহ তালা আনহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করবে না এবং আমার কবরকে তোমরা উৎসব স্থলে পরিণত করবে না তবে হ্যাঁ তোমরা আমার জন্য দরুদ পাঠ করবে তথা অতিশয় সম্ভ্রম বা সম্মান প্রার্থনা করবে কেননা তোমরা যেখান থেকেই আমার জন্য দরুদ পাঠ করবে তথা অতিশয় সম্ভ্রম বা সম্মান প্রার্থনা করবে সেখান থেকেই তা আমার কাছে পৌঁছে যাবে সোনান আবু দাউদ হাদিস নম্বর দু হাজার বিয়াল্লিশ আল্লামা নাসরুদ্দিন আল আলবানি এই হাদিসটিকে শহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ১৩ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় বাড়িগুলির মধ্যে নফল নামাজ আল্লাহর জিকের দোয়া এবং পবিত্র কোরআন পাঠ করা হতে বিরত থাকা উচিত নয় সুতরাং বাড়িগুলিকে সুতরাং বাড়িগুলিকে এই সমস্ত আমল হতে বিরত রেখে কবরস্থানের সমতুল্য করে রাখা বৈধ নয় দুই এই হাদিসটি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কবরকে ঈদের মতো জনসমাবেশে বা উৎসব স্থলে পরিণত করতে নিষেধ করেছে যাতে মানুষের কষ্ট না হয় অথবা তারা যেন নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের অতিশয় সম্ভ্রম বা সম্মান করতে গিয়ে তাতে সীমা অতিক্রম না করে তিন এই হাদিসটির দ্বারা এটা প্রমাণিত হয় যে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সমাধি বা কবরের জন্য অথবা অন্যান্য কবরের জন্য সফর করা নিষিদ্ধ কেননা কোনো কবরের জন্য সফর করার অর্থই তো হল সেই কবরকে ঈদের মতো জনসমাবেশে বা উৎসব স্থলে পরিণত করা চার মুসলিম ব্যক্তির জন্য এটা উচিত যে সে যেন আনন্দের সহিত ভালোবাসার সহিত এবং সম্মানের সহিত আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি অধিকতর সালাত বা দুরুদ পাঠ করে